الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে গত জুমায় আমরা এটাকে বন্ধ করে দেব গত জুমায় আমরা সাময়িক প্রেক্ষাপটকে কেন্দ্র করে কিছু আলোচনা করেছিলাম শুনেছিলাম তার মধ্যে নাস্তিক্যবাদ এবং সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ এ ব্যাপারে কিছুটা আলোকপাত করা হয়েছিল মূল বিষয় হল যে যিনি মুসলিম এবং মুসলিম হিসাবে দাবিদার তাকে দায়িত্বশীলেরা অবশ্যই শাসন করতে পারবেন আর যারা অমুসলিম তাদেরকে ইসলামী অনুশাসন বা ইসলামী এবাদত বন্দীর ব্যাপারে সে ব্যাপারে তারা হল স্বাধীন লা একরা দিন দিনের উপরে কাউকে জবরদস্তি নাই এ কথার মানে এই নয় যে আমার ছেলেকে আমি শাসন করতে পারব ছেলে যদি সালাত না পড়ে তাকে অবশ্যই শাসন করতে হবে কারণ হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেন মরু আউলাদ আকুম্বিস সালাত তোমার ছেলেদেরকে সালাতের জন্য আদেশ করো যখন সাত বছরে উপনীত হয় দশ বছর হলে সালাতের জন্য প্রহার করো শাস্তি দাও তাহলে দশ বছর উপনীত হওয়ার পরে যদি সালাত আদায় না করে তাহলে অবশ্যই তাকে সালাতের জন্য চাপ প্রয়োগ করতে হবে সাবালক হওয়ার আগ পর্যন্ত তাকে চাপ প্রয়োগ করতে হবে যখন সাবালক হয়ে গেল তখন সে স্বয়ং সম্পন্ন তার হিসাব তখন সে দিবে বাবা মা তখন তাকে নসিহত করবে পরামর্শ দিবে কিন্তু এই ব্যাপারে দায়ভার এড়িয়ে গেল তার নিজস্ব অ্যাকাউন্ট তখন চালু হল নাবালক পর্যন্ত পিতামাতার অধীনস্থ যদিও সাবালক হওয়ার পরেও পিতামাতার নসিহত বা মাঝে মধ্যে শাসনমূলক আচরণ করতে পারে কিন্তু পূর্ণাঙ্গ দায়ভার নাবালক পর্যন্তই থাকে অমুসলিমকে ইসলামের অনুশাসন মানতে বাধ্য করার সুযোগ নেই লা একরাহাফির দিনের মানে হল এই কথাটা একটু সহজে আরো বোঝানো যায় মানে আমার প্রতিষ্ঠানে যিনি ছাত্র ওনাকে ইউনিফর্ম পরে ঢুকতে হবে ক্লাসে আর বহিরাগত কোনো আগন্তুক যদি আসে তাকে আমি বলতে পারি না যে আমার ক্লাসে বা আমার অফিসে তুমি আমাদের স্কুলের বা প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরে তারপরে ঢোক এটা বলার এখতিয়ার নাই কারণ সে আমার অধীনস্থ নয় লাফির দিন মানে অপর ধর্মের কোন লোকের উপরে ইসলাম ধর্মের ধর্মীয় অনুশাসন চাপিয়ে দেওয়ার অধিকার নেই তার মানে এই নয় যে মুসলিম দেশে বা মুসলিম রাষ্ট্রে বাস করবে আর তাকে ইসলামী বিধানের ব্যাপারে চাপ প্রয়োগ করা যাবে না এখানেই একটা তালগোল পেকে গেছে যার ফলে একটার মধ্যে আর একটা ঢুকাই দিচ্ছে এরপরে আসছে হল নাস্তিকবাদ নাস্তিকদের কিছু খোঁড়া যুক্তি আছে যেই যুক্তির আলোকে তারা আল্লাহর অস্তিত্বকেই অস্বীকার করে আজকের আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওহে মানব মণ্ডলী তোমরা তোমাদের রবের এবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাদিন আমি কবলিকুম আর তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন লাল লাকুম তাত্তাকুন যাতে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাদি জালাকুমুল আর্দা ফেরাসা যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ ওয়াসানা বিনা আর আসমানকে করেছেন সাদ স্বরূপ বিশাল আসমান এবং বিস্তীর্ণ জমিনের মালিক যিনি তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুতরাং সেই স্রষ্টার এবাদত কর এখানে দুই প্রকার তাওহিদ প্রমাণিত হল একটা হল তাওহিদুর রুবু বিয়া আর একটা হল তাওহিদুল উলুহিয়া তাওহিদুল রুবুবিয়া হল আল্লাহ হলেন রব যিনি দেন রব তিনি হলেন সব যিনি দেন সব তিনি হলেন রব সরি যিনি দেন সব তিনি হলেন রব যিনি সব কিছু আমাদেরকে দিয়েছেন আমাদের চলার জন্য বলার জন্য ওঠা বসার জন্য খাদ্যের জন্য শান্তি সুখের জন্য সব কিছু দিয়েছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর দেওয়া অক্সিজেন ছাড়া আল্লাহর বান্দার বাঁচার কোনো কায়দা নেই আল্লাহ রব এই কথা মক্কার পত্তলিকেরাও স্বীকার করত রবের পাওনা হল এবাদত আল্লাহ যেহেতু রব রব হিসাবে যখন আমি মেনে নেব তখন তার পাওনাটা পরিশোধ করতে হবে এটাকেই বলা হয় তাওহিদুল ইবাদা অথবা তাওহিদুল উলুহিয়া তাওহিদুল উলুহিয়াটা তাওহিদুল রুবুবিয়াটা মক্কার কাফেরেরা মানত তাওহিদুল রুবুবিয়া এখন আমাদের দেশের এক শ্রেণীর বুজুর্গানে দিন আছেন ওনারাও মানেন ওনারা বলেন যে খেতে দেয় কে আল্লাহ জীবন ধারণ করি কার শক্তিতে আল্লাহর দেওয়া শক্তি খেজুর গাছের রস সৃষ্টি করেন কে আল্লাহ খেজুর গাছ রস দিতে পারে না রস হয় আল্লাহর হুকুমে এই হল তাদের ওয়াজ কিন্তু যিনি খেজুর গাছের রস ধরান এবাদত কেবলমাত্র তারই করতে হবে অন্য কোন পীর ফকির খানকার দরগা মাজার বুজুর্গ কোনো কিছু মানা যাবে না আইন শাসন বিধান এবং এবাদত তারই হবে একমাত্র রাহুল খালকু আল আমর তারই সৃষ্টি এবং তারই অর্ডার সেই আল্লাহর অর্ডার ছাড়া দুনিয়ার কোন মানুষের অর্ডার চলবে না আল্লাহর অর্ডারের সামনে দুনিয়ার কোন মানুষের অর্ডার চলবে না এটা হল তাহিদুল উলুহিয়া এই তাহিদুল উলুহিয়াটা আমাদের দেশে ভুলুণ্ঠিত মক্কার কাফেরেরা তাহিদুল উলুহিয়া মানত না ওলাইন সাল তাহমান খালাকা সামাওয়াতে ওলার দালাইয়াকুল উন্নাল্লাহ আল্লাহ পাক বলছেন হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকেও জিজ্ঞেস করেন যে এই আসমান জমিন কে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে তাহলে আল্লাহর ইবাদত করো বলছে না ইবাদত করব না আমরা আল্লাহর ইবাদত করতে হলে কিছু মাধ্যম লাগবে মা না বুধুম ইল্লা লিউকারিবুনা ইল্লাহ জুলফা আল্লাহর কাছে যেতে হলে দেব দেবীর মাধ্যমে যেতে হবে মুসলিম নামধারী তারাও একই কথা বলছে আল্লাহর কাছে যেতে হলে গাওস কুতুব আবদাল আক্তাব এদের মাধ্যমে যেতে এবং আল্লাহকে মানে তুলনা করতেছে কাপ্তাই বিদ্যুতের সাথে বলে কাপ্তাই থেকে বিদ্যুৎ আসে সরাসরি বিদ্যুৎ গ্রহণ করা যায় কোথায় নিতে পাওয়ার হাউসে পাওয়ার হাউস থেকে ট্রান্সফরমারে ট্রান্সফরমার থেকে তারপরে ফোর ফোরটি লাইন থেকে টু টোয়েন্টি করে তারপর বাড়িতে বাড়িতে সাপ্লাই দেওয়া হয় বাবারা আল্লাহ হলেন কাপ্তাই বিদ্যুৎ নাউজুবিলেন আর গাউস কুতুব আবদাল এনারা হলেন পাওয়ার হাউস আর পীর বুজুর্গ এরা হলেন ট্রান্সফরমার অথচ আল্লাহ পাক বলছেন ওয়াইদা সাহালাকা ইবাদি আননি ফাইননি করিব উজিবু দাওয়াতাদ দাইদা দান ফালিয়াস্তাজিবু লি বিল্লাহ এরপরে আরেকটা হলো তাওহিদুল আসমা ও সিফাত তাওহিদুল আসমা ও সিফাত এটাও আমাদের দেশে ভুলনি আল্লাহর নাম রেখেছে একদল বুজুর্গানে দিন মওলা আমার মওলায় কয় আমার মওলার দরবারে আমার মাওলার দিদারে তারপরে যেতে যেতে লাস্টে আশেক মাসুক পর্যন্ত হয়েছে আল্লাহকে মাসুক বানিয়ে দিয়ে আশেক বানিয়ে দিয়েছে আর ওনারা হলেন মাসুক আশেক যিনি আকৃষ্ট হন আর মাসুক যার প্রতি আকৃষ্ট হয় মনসুর হেল্লা যায় দেখল জেলখানায় মনসুরও নাই শিকলও নাই জেল জেলও নাই কেউ নাই জেলখানাও নাই তো বলো বাদশাহ প্রথম দিন যখন তুমি এসেছিলে তখন মনসুর গেছিল আল্লাহর দিদারে শিকল করে আছে জেলখানায় মনসুর নাই তারপরে পরের দিন এসে দেখে জেলখানাও নাই শিকলও নাই মনসুরও নাই কিছুই নাই সব পানি হয়ে গেছে তখন কি হলো তখন আল্লাহ এসেছিল মনসুর হেল্লাদের দিদারে ফেরাউন আনারব্য কুমুল আলা বলে ফেরাউন হয়ে গেল নাস্তিক ফেরাউন নাস্তিক হয়ে গেল আনারব্য কুমুল আলা আমি হলাম তোমাদের মহান প্রভু এটা বলে ফেরাউন হল নাস্তিক আর আনাল হক আনাল হক বলে মনসুর হেল্লাদ হয়ে গেল আল্লাহর অলি এই হল আমাদের দেশের পঞ্চাশ হাজার ষাট হাজার চল্লিশ হাজার আশি হাজার এই বক্তা মানে আশি হাজার টাকা দামের বক্তার ওয়াজ আর মানুষ শুনছে হাজার হাজার পাবলিক তাদের কথা শুনছে মাঝে মাঝে এমন কিছু কথা যেটা লোমহর্ষক বক্তব্য আশ্চর্য আল্লাহ আকবর সোহান আল্লাহ তার আশেপাশে তারা বক্তব্যগুলি শুনছে এদের কমন সেন্স আছে কিনা জানি না গিয়াসুদ্দিন তাহেরি নামক এক নাচুন্যে বক্তা আছে ও তো ফেসবুকে খুব নাচে ও এখন ভোটে দাঁড়াচ্ছে ভোটে দাঁড়ায় এমপি হওয়ার জন্য চেষ্টায় আছে গিয়াসুদ্দিন তাহেরি সে আমার এক ভাই ওই আলমগীর ভাইয়ের মসজিদের ইমাম ছিলেন মাদারীপুরের মৌলান শহীদ ইসলাম উনি বলছে যে ভালোই হবে তাই মমতাজ গান গাইবে আর গিয়াসুদ্দিন তাহেরি নাচতে থাকবে জাতীয় সংসদ জমবে ভালো হ্যাঁ জাতীয় সংসদ ভালো জমবে তাই নাসুন নিয়ে গিয়াসুদ্দিন তাহেরি ও এখন জাতীয় সংসদের এমপি হওয়ার জন্য আছে আর কোন আল্লাহর বান্দা বলছেন বাংলাদেশের বরেণ্য দিন যার কণ্ঠস্বরে যার আওয়াজে লক্ষ লক্ষ নাস্তিক নাস্তিক্যবাদ ছেড়ে দিয়ে তাওহিদের পথে এসেছে বাংলাদেশের একজন মজলুম আলেমে দিন যার বলিষ্ঠ কণ্ঠস্বরে এদেশে সেরেক বেদাত কুহুরি দুর্ভিত হয়েছে আল্লাহ তাকে মুক্ত করে আবার জাতির সামনে কোরআন সুন্নার আওয়াজ বুলন্দ করার তৌফিক দান যদিও মানুষ হিসাবে তার সব বক্তব্য এবং সব কথার সাথে আমরা একমত হতে পারি না যেহেতু মানুষ হিসাবে তার কিছু ভুলভ্রান্তি আছে থাকবে থাকতেই পারে যেটুকু ভুলভ্রান্তি বা যেটুকু কোরআন হাদিসের সাংঘর্ষিক সেটার সাথে আমরা একমত না কিন্তু যেটা কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যশীল সেটা আমরা অবশ্যই স্বীকৃতি দেব এবং দিতে বাধ্য প্রত্যেক মুসলিম এখন এই গিয়াসুদ্দিন তাহেরিকে ওনার সাথে এই বরেণ্য আলেমে দিনের সাথে তুলনা করা হচ্ছে যিনি তুলনা করতেছেন তিনিও একজন বিজ্ঞ আলেম তাই তো আমাকে একজন বললেন যে ভাই এটা কেমন হলো বললাম যে কোথায় লিয়াকত কোতালি আর কোথায় জুতার কালী কিসের সাথে কি আল্লাহ আকবর মানুষের কমন সেন্স চলে গেছে নর্মাল কমন সেন্সও চলে একজন বক্তা সাহেব বক্তৃতা করছেন বলছেন যে আমরা যদি নবীন নামে দরুদ করে মিলাদ করে আল্লাহ আমাদেরকে ওহাবিদের কথায় জাহান নামে দেয় তা আল্লাহর জাহান নামে যেতে আসি তবুও মিলাদ করতে সাথে দিবি তারপরে বলছেন যে আল্লাহর সাথে আমাদের হাসরের মাঠে কথা হবে আল্লাহ যখন জাহান নামে দিবেন তখন আল্লাহকে বলবো আপনি আর আপনার ফেরেস্তা নিয়ে আমাদের সাথে জাহান নামে চলেন আল্লাহ না কেলাল কুফরে এত বড় কুফুরি কালাম একজন লোক বলছে সবচেয়ে আশ্চর্যজনক হল যে হাজার হাজার শ্রোতা তার ডানে বামে শুনছে আর মারাবা মানুষ পুরা দেশ পুরা অঞ্চল পুরা উপমহাদেশ পাগল হওয়া বাকি আছে মানুষ কি এতই পাগল হল যে মানুষের কমন সেন্সটা বন্ধ হারিয়ে গেল যে যা বলছে সেটাই দলিল আর সেটাই তাদের গ্রহণীয় বলছিলাম যে নাস্তিক যারা তারা তাওহিদের রুবুবিয়তটাও বিশ্বাস করেন মক্কার কাফেরেরা তাওহিদের রুবুবিয়াতটা বিশ্বাস করত কিন্তু যারা নাস্তিক তারা তাওহিদের রুবুবিয়াতটাও বিশ্বাস করে না তাই আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযী ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন নাস্তিকদের পাশাপাশি ওই সুফিবাদে বিশ্বাসীরা তারা বলছে যে যারে দেখি নেই নয়নে তারে ভজিব কেমন যারে দেখি নেই নয়নে তাকে ভজিব কেমন যাকে দেখা যায় না তার আবার এবাদত কি করে এরা হল সুবিবাদের কথা আর নাস্তিকদের কথা হল rule by eternal laws of iron there is no God শাসক লৌহ বিধানের সব কিছু হচ্ছে আমরাও কিন্তু অনেক সময় এই শব্দগুলি ব্যবহার করি প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ কি জিনিস প্রাকৃতিক দুর্যোগ মানেই হল ন্যাচারাল কিছু এবার ন্যাচারাল বলে কোনো কিছু আমরা বুঝি না যদি আমি আস্তিক হয়ে থাকি যা কিছু হচ্ছে প্রতিটি অনু পরমাণু নিয়ন্ত্রিত হচ্ছে একমাত্র আল্লাহর অলম্ঘনীয় বিধান যার অলম্ঘনীয় বিধানে প্রতি অনুপরমাণু নিয়ন্ত্রিত হচ্ছে সেই আল্লাতে বিশ্বাসী হল আস্তিকতা আল্লাহকে রব হিসাবে স্বীকার যারা করে না তারা নাস্তিক এদের সম্পর্কে এই আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসিরের মধ্যে হাফেজ এমাদ উদ্দিন ইবনু কাসির রাহিমাউল্লাহ তিনি চারটি দলিল উল্লেখ করেছেন একটি দলিল দিয়েছেন ইমাম আবু হানিফা নরমান bin Sabit bin Zuta al Kufi রাহেমাউল্লাহ নরমান bin Sabit bin Zuta al Kufi রাহেমাউল্লাহ তিনি ছিলেন অত্যন্ত বিজ্ঞ বিচক্ষণ এবং ধীসম্পন্ন ব্যক্তি এবং প্রত্যুৎপন্ন মতিত্বতা তার ভিতরে সদা জাগ্রত থাকবে গোটা আরব বিশ্ব সহ আমাদের এদিকে পর্যন্ত তদানীন্তন কালে রেশমের কাপড় সাপ্লাই হতো ইমাম আবু হানিফা রাহিমুল্লার ফ্যাক্টরি থেকে আর কুফা শহরে বড় বড় কাপড়ের দোকান তার ছিল ব্যবসা বাণিজ্য তিনি করতেন উমাইয়া খেলাফতের পতন এবং আব্বাসীয় খেলাফতের প্রতিষ্ঠার পিছনে ইমাম আবু হানিফা রাহিমুল্লাহর একটা অনন্য অবদান ছিল যার ফলে তিনি দুই দুইবার আব্বাসীয় খেলাফত আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ দুই দুইবার আব্বাসীয় খেলাফতের আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি অর্থমন্ত্রী থাকার কারণে হ্যাঁ, কুফার রাস্তাঘাট এবং মসজিদ মাদ্রাসা সব সুবিন্যস্ত হয়েছিল তারই অসিলা এবং তার অর্ডারে সেই ইমাম আবু হানিফা রহেমাউল্লাহ নরমান বিন সাবেদ বিন জুয়াতাল কুফি রহেমাউল্লাহ তিনি নাস্তিকদের দাঁত ভাঙার জবাব দিলেন এইভাবে নাস্তিকদের সাথে তার বাহাস মোনাজারা হচ্ছে এখনকার হুজুরেরা মুফতি সাহেবানরা আহলাদিসদের সাথে বাহাস করার জন্য খুব পাগল মানে বাহাসে বসে না কেন বাহাসে বসে না কেন বাহাসে বসে না বাহাস বাহাস বাহাস তাই বাহাস ছাড়া বাঁচন নাই এই হল বাহাস পাগলদের বিষয় উদ্দেশ্য কি উদ্দেশ্য হল মারামারি করা গত রমাদান মাসে কিশোরগঞ্জে এক বাহাস ডাকা হয়েছিল যদিও আমি যেতে পারিনি সেখানে সেখানে চারজন আহলাদিসদের পক্ষে আর চারজন মাঝাবিদের পক্ষে যাওয়ার কথা তা আহলাদিসদের পক্ষ থেকে চারজন থানায় ঢুকছে সাতজন সরি সাতজন আর ওদের পক্ষ থেকে মোটামুটি জোনা চল্লিশে ঢুকছে মাঝাবিদের পক্ষ থেকে মোটামুটি জোনা চল্লিশে চল্লিশ জন মতো ঢুকছে আর আহলাদিসদের পক্ষ থেকে সাতজন ঢুকার কথা সাতজনই ঢুকছে থানার ভিতরে ঢুকেই ক্যামেরা ঠ্যাং ম্যাং খাড়া করে ক্যামেরা লাগায় দিয়েছে বাহাস মোনাজারা যাই হোক রেকর্ড করে এটা কাটিং করে ফেসবুকে ছেড়ে দিবে ওসি সাহেব বলছেন যে এটা কি আপনার বাড়ি না এটা থানা মুফতি সাহেব এটা কি বাড়ি না থানা বলছে এটা থানা ক্যাম্পাস তো থানা ক্যাম্পাসের একজন জিম্মাদার আছে না বলে আছে তো ক্যামেরার ঠ্যাং লাগাইছেন অনুমতি নিয়েছেন এত বড় সাহস আপনাদের যে থানার ভিতরে ঢুকে সাথে সাথে ক্যামেরা লাগিয়ে ওই সই করে স্লোগান করে একেবারে বাজার গরম করতেছেন ব্যাপারটা লোক ঢুকার কথা সাতজন চল্লিশ জন ঢুকলেন কেন এই যে ডক্টর মসলিউদ্দিন সাহেব মনির উদ্দিন সাহেব জাহাঙ্গীর আলম ইসলাই সাহেব এনারা ভদ্র মানুষ সাতজন আসার কথা সাতজন এসেছে তা আপনারা চল্লিশ জন ঢুকলেন কেন তো বলছে যে আমরা আমার কথা ওরা শোনে না ওরা জোর করে ঢুকে বসে কিহের মুক্তি আপনি আপনি মুক্তিগিরি করেন আপনার কথা আপনার লোক শোনা বের না কিসের বাহাস কোন বাহাস লাগবে ওসি সাহেব বলে দিন কোন বাহাস লাগবে না আপনারা যে জবরদখলকারী এই বাহাসেই প্রমাণ হয়ে গেছে আল্লাহ আকবর থানা ওসি সাহেব বুঝতে পারছেন যে এরা হল জবরদখলকারী যাই হোক একদম একমতো ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলে বেরিয়ে যান আপনাদের বাহাস লাগে আহলাদিসেরা নিজের জায়গায় টাকা দিয়ে মসজিদ বানিয়েছে সেখানে এবাদত করুক ঢোল বাজাক তবলা বাজাক গান গাক নাসুক কুদুক নবীকে গালি দিক যাই সাতাই করুক সে তাদের ব্যাপার তোমাদের ধর্ম তোমরা পালন করো তাদের ধর্ম তারা পালন বলছিলাম যে এখন কর আলেমেরা আহলাদিসদের সাথে বাহাসে পাগল কিন্তু তারা যে মাধাবের অনুসারী সেই মাধবের ইমাম সাহেব বাস করেছেন কাদের সাথে নাস্তিকদের সাথে ইমাম আবহানিবা রাহেমুল্লাহ বাহাস করেছেন কার সাথে নাস্তিকদের বিরুদ্ধে বাহাস করেছেন ইমাম আবু হানিফা রাহিমাল্লাহকে বাহাসে ডাকা হল একদল নাস্তিকেরা ডাকলেন ডেকে বললেন যে আপনার সাথে আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা হবে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ গেলেন দেরি করে দেরি করে যাওয়ার পরে বললেন আল্লাহ আছেন তার প্রমাণ দেন বলছে আমি একটু অন্য চিন্তায় বিশ ব্যস্ত আছি কি চিন্তা এই মাত্র আমার কাছে খবর এলো দাজলা নদীতে একটি নৌকা চলছে মাঝি মাল্লা দাঁড় বৈঠা ছাড়া ঘাটে ঘাটে একা একাই থামছে একা একাই মাল উঠতেছে একা একাই নামতেছে মাল লোড আনলোড সব হচ্ছে জায়গায় জায়গায় গিয়ে একাই নৌকাটা থেমে যাচ্ছে আবার ওখান থেকে আবার একাই ওই নৌকা চলছে সেই নৌকার কোন মাঝি চালক দাঁড় বৈঠা কিছু নেই আপনি মাথা খারাপ হয়েছে নাকি আপনি কি কথা বলেন এটা নৌকা মাঝি মাগলা দাঁড় বৈঠা ছাড়া চলে কি করে তখন ইমা আবু বলে বাস্ত হয়ে গেছে তোমাদের সাথে আমার তোমরা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে নিয়েছ একটা ডিঙ্গি নৌকা যদি নদীতে মাঝি মাল্লা তাল বৈঠা ছাড়া চলতে না পারে এই বিশাল সূর্য পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে নিয়ে যায় কে হ্যাঁ সূর্য পৃথিবীর চেয়ে কত বড় বিজ্ঞানের হিসাবে তেরো লক্ষ গুণ বড় পৃথিবী যে সৌরজগতের একটা ছোট্ট উপগ্রহ হল পৃথিবী আর এই পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড় হল সূর্য আল্লাহ আকবর তেরো লক্ষ গুণ বড় সূর্য এটা বিজ্ঞান হিসাব দিয়েছে একদিন প্রমাণিত হবে আর সূর্যের আলো এবং তার তাপমাত্রা যে কমে যাচ্ছে এটা বিজ্ঞান প্রমাণ করছে দ্য শামসু কুবিরাত্রি যখন সূর্য নিস্তেজ হয়ে যাবে সূর্যের আলো নিভে যাবে সূর্যের আলো যে নিভে যাবে এটা বিজ্ঞান এখন আধুনিক সায়েন্স এটা প্রমাণ করছে তাহলে বিশাল সূর্য পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে যায় কোন সত্তায় সেটা নিয়ে এটা মাঝি আল্লাহ দার বইটা তারা একটা ডিঙি নৌকা চলতে পারে না তাহলে পৃথিবী চলে কি করে নাস্তিকদের সাথে ইমাম আবু হানিফা রাহেমুল্লাহ বাহাস শেষ ইমাম আবু হানিফা রাহেমুল্লাহ জয়যুক্ত হলেন ইমাম আবু হানিফা রাহেমুল্লাহ তিনি আহলে হাদিস ছিলেন হাদিসের কায়েল ছিলেন তিনি তিনি বলছেন ইদা সাহাল হাদিস ও ফাহুয়া মাধাবি যেটা সহি হাদিস ওটাই আমার মাঝা দুঃখজনক হল সত্য যে দুই রকমের কিছু আমাদের দেশে পাওয়া যায় এক শ্রেণীর আহলে হাদিস মানে নতুন মাঝাব ত্যাগ করে আহলাদিস হয়েছে তারা ইমাম আবু হানিফা রহমুল্লাহ সম্মানের খেলাফ অনেক সময় দুই একটা কথা বলে ফেলে ইমাম আবু হানিফা রহমুল্লাহকে কোন সচেতন আহলাদিস বা কোন জানাশোনা লোক গালি দিবে না বা বকা দিবে না কেন দিবে না তিনি হলেন মুজ তাহেদে মুতলাক আর মুজ তাহেদ ভুল করলে নেকি পায় ভুলের কারণে আর শুদ্ধ করলে ডবল নেকি হয় কাজেই যিনি মুজতাহেদ তার কোনো ফতুয়া ভুল হতেও পারে আর যদি হয়ও তবুও তিনি ভুলের কারণেও নেকি পেয়ে যাচ্ছেন যেহেতু তার ইজতেহাদি ভুল অতএব এক শ্রেণীর অতি উৎসাহী যুবক কোরআন সুন্নার পথে এসে হয়তো এমন দু একটা মন্তব্য করে ফেলল যেটা এই মহান ইমাম ইমাম আবু হানিফা নরমান বিন সাবেদ বিন জুগাতাল কুফি রাহেমাহুল্লাহ তার সান মানের খেলাফে চলে যায় যে জিনিসটা ঠিক নয় অনুরূপভাবে ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহকে তার গুণাগুণ বর্ণনা করতে করতে করতে করতে এক শ্রেণীর লোক তাকে একদম উপরে উঠায় নিয়ে যান এই দুটাই ঠিক নয় বলছিলাম নাস্তিকদের জবাব দিলেন ইমাম আবু হানিফা রাহেমাউল্লাহ তাহলে ডাক্তার জাকের নায়ক সাহেবকে আমরা হানাভি বলতে পারি কেন সারা জীবন উনি নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিয়ে গেলেন সারা জীবন উনি অমুসলিমদের দলিল ভিত্তিক জবাব দিয়ে লক্ষ লক্ষ অমুসলিমকে ইসলামে আসার পথে তিনি দাওয়াতি কাজে সহায়তা করলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহেমাউল্লাহ তাকে বলা হয়েছিল আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহেমাউল্লাহ বললেন একটি বিরাট অট্টালিকা উপরের অংশ সাদা আর নিচের অংশ সোনালি নিচের অংশ হলুদ আর উপরের অংশ সাদা বিরাট অট্টালিকা সুরম্য অট্টালিকা জানালা দরজা ভেন্টিলেটর ফাঁক ফকর কিচ্ছু নাই হঠাৎ করে একটা ওয়াল খসে পড়ল সেখান থেকে একটা জীবন্ত প্রাণী বের হয়ে আসলো বলো তো এটা কে করলো তখন তারা বলছে যে এটা মহান একজন স্রষ্টা আছেন যিনি করেছেন এটা আবার কেমন করে হয় জানালা দরজা নাই ভেন্টিলেটর নাই ফকর নাই তার ভিতরে জীবন্ত প্রাণী বের হয়ে আসে ইমাম আহমদিন আম্বুল বললেন তোমাদের বাড়িতে আমাদের বাড়িতে মুরগির ডিম হাঁসের ডিম তা দেওয়ার পরে একটা সুরম্য অট্টালিকা একটা ডিম তার ঝুনো ফাঁক দরজা জানলা ভেন্টিলেটর নাই এটার হঠাৎ করে তা দিতে দিতে একটা সাইড খসে পড়ল ভিতর থেকে একটা ফুটফুটে বাচ্চা বের হয়ে আসলো ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়েতে ওয়ুখরিজুল মাইয়েতা মিনাল হাই ওয়াইহিল আরদা বাদা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন জিন্দা থেকে মুর্দা বের করেন আর মুর্দা থেকে জিন্দা বের করেন মুর্দার সরিষা থেকে শুষ্ক ধান থেকে তাজা গাছ বের হয় তাজা গাছ থেকে আবার শুষ্ক ধান বের হয় তাজা মুরগি থেকে নির্জীব ডিম বের হয় নির্জীব ডিম থেকে আবার তাজা মুরগি বের হয় ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ويخرج الميت من الحي ويحيي بعد موتها وكذلك تخرجون জমিন মরে যাওয়ার পরে জমিনকে আবার তাজা করে দেয় ইমাম মালিক রাহেমাউল্লাহকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ইমাম মালিক রাহেমাউল্লাহ বললেন এই পৃথিবীর মানুষের ভাষার বৈচিত্রতা এটাই আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে কত ভাষা আর কত কথা একই ভাষার আবার বিভিন্ন উসলুব এবং বিভিন্ন উচ্চারণ বাচন ভঙ্গি আঞ্চলিকতার সাথে আলাদা আলাদা ভাষার তারতম্য হয় একই মায়ের একাধিক সন্তান তাদের কণ্ঠস্বর আলাদা তাদের বাচনভঙ্গি আলাদা তাদের বিচার বিশ্লেষণ আলাদা সম্পূর্ণ আলাদা ব্যতিক্রম ধর্মী আল্লাহ পাক বলেন ওয়ামিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম আল্লাহর নিদর্শন আর তোমাদের ভাষার ভিন্নতা বৈচিত্র্যতা এবং বর্ণের বৈচিত্র্যতা রং বিরঙের মানুষ বিভিন্ন ধরনের ভাষা বিভিন্ন ধরনের শ্লোক দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এক এক দেশের ভাষা যখন আপনি শুনবেন শোনার পরে আপনি বুঝতে পারবেন না যে কি বলতেছে হা করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু নেই অপর দেশের লোক বোঝে না আরে বেশি দূরে চিটাগাং গেলে আমরা অনেক সময় অনেক কথা বুঝি না আমার আব্দুল হালিম ভাইকে বলছিল আদেও বদা তু হাবি নো শুননি আই হাবি আই শুনি আই ব্যাগুন তুই কোনবি আব্দুল হালিম ভাই তো ক্যাটন মানুষ তো জিজ্ঞেস করছে আদে ও বদা তুই ওহাবি না শুননি তুই কি ওহাবি না শুননি বলছে আই ওহাবি আই শুননি আই ব্যাকবন ভাষা বোঝা যায় না সিলেটের ওয়াজ শুনলে সহজে বুঝতে পারি না চিটাগাং এর কথা সহজে বোঝা যায় না রোহিঙ্গাদের ভাষা তো আরো বোঝা যায় না যাই হোক ভাষার ভিতরে বৈচিত্রতা আছে এবং শাফি রহমাল্লাহকে জিজ্ঞেস করা হল আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ইমাম শাহি রাহেমাল্লাহ বললেন তুত গাছের পাতা যদি মৌমাছি খায় তো মধু বের হয় যদি গরুতে খায় উঁটে খায় তো লেদা বের হয় ছাগলে খেলে লাদি বের হয় আর যদি পলু পোকা খায় তাহলে রেশমের কাপড় বের হয় এক গাছের পাতা বিভিন্ন প্রাণী খেয়ে ওই ফ্যাক্টরিতে তৈরি হয় এটা কোন ফ্যাক্টরি আর এই ফ্যাক্টরির কারিগরের নাম কি আমরা রেশম প্রকল্পে একবার গেছিলাম ওখানে রেশমের কুকা ওর শরীর দিয়ে সুতা বের হয় কত হাজার কত লক্ষ গজ সুতা একটা পুকা থেকে বের হয় তো সুতা যখন বের হয় হিসাব দিয়েছিল মনে নেই ওই ঘোরে ঘুরে ঘুরে সুতা দিয়ে নিজের শরীরটাকে পেঁচিয়ে ফেলে পেঁচিয়ে ফেলে একসময় সুতার ভিতরে সে আটকা পড়ে যায় আর ভিতরে পুকাটা থেকে যায় ওই সুতাটা কলু গাছ থেকে কালেক্ট করে নিয়ে ওটা ইলেকট্রিক হিট দিয়ে পুকাকে মেরে ফেলে হত্যা করে তখন ওই সুতা রিফাইন করে বের করে আমি বললাম ভাই পুকাকে মারেন কেন বলে পুকাকে যদি না মারা যায় তাহলে পুকা এক সময় সুতা শরীর থেকে বের হয় সুতা দিয়ে নিজেকে পেঁচায় পেঁচাতে পেঁচাতে জড়াতে জড়াতে সুতার ভিতরে সে আটকা পড়ে যায় যখন সুতা শেষ হয়ে যায় তখন সে আবার কামড়িয়ে কামড়িয়ে সুতা কেটে বের হওয়ার চেষ্টা করে কারণ সুতাটা নষ্ট হয়ে যায় কাজে যখনই সে পূর্ণ আটকা পড়ে গেল সুতাটা পূর্ণ বের হয়ে গেল তখন ওকে আমরা ইলেকট্রিক হিট দিয়ে হত্যা করে দিই মেরে ফেলি যাতে পুকাটা সুতা কেটে নষ্ট না করে পরে সেই সুতার রিফাইন করে রেশমের কাপড় তৈরি ইমাম শাফি রহমাল্লাহ বলছেন যে কোনো পুকা যদি তুত গাছের পাতা খায় তাহলে সেখান থেকে রেশমের কাপড় বের হয় রেশমের সুতা বের হয় আর মৌমাছি খেলে মধু বের হয় আর ছাগল খেলে লাদি বের হয় আর উট খেলে লাদা বের হয় এরা কোন সত্তা করে আল্লাহর অস্তিত্বের প্রমাণ এখানে বিদ্যমান একজন বেদুইনকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহর অস্তিত্বের প্রমাণ দাও তিনি বলছিলেন আল বারাতু তাদুল্লু আলাল বাড়ির ওয়াল্লাথারু ইয়াদুল্লু আলাল মাসির ওয়াসামাও জাতু আবরাজ অসংখ্য নিহারিকা পুঞ্জ এবং অসংখ্য নক্ষত্ররাজি খচিত আসমান অলবিহার জাতু আমাজ অসংখ্য উর্মিমালা সমৃদ্ধ জলধি তরঙ্গ বিশাল জলধি এবং পয়ধি জলধি পয়ধি বিশাল তরঙ্গরাজি উর্মিমালা আকাশের তারকারাজি নক্ষত্ররাজি গ্যালাক্সি পরিবারের লক্ষ লক্ষ কোটি কোটি সদস্য অসামাউ জাতু আবরাজ ওয়াল বিহারু জাতু আমাজ ওয়াল আরজু জাতু ফিজাজ অসংখ্য রাস্তায় বিভক্ত এই জমিন লাতিফুল খবির সুনিপন এবং খবর গ্রহণকারী খবরদার খবরকারী খবর গ্রহণকারী এবং খবর রাখনেওয়ালা এক সুনিপুণ কারিগর তার সূক্ষ্ম দর্শনকারীকে কি প্রমাণ বহন করে এখানে আরেকজন কবি বললেন ফায়া আজাবাং কাইফা ইউসাল ইলাহু আম কাইফা ইয়াজহাদুহুল জাহিদু ওয়া কুল্লি সাইহিন লাভু আয়া تدل على أنه الواحد وفي كل تحريكة وتسكينة في الورى شاهد فيا عجبا كيف يصلي له আশ্চর্য কথা কি করে আল্লাহকে অস্বীকার করা হয় আম কাইফা ইয়াজহাদুহুল জাহিদু আল্লাহর নাফরমানি কি করে করে অস্বীকারী বা কি করে তাকে অস্বীকার করে অফিকুল্লি সাইয়িল্লাহু আয়া প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ নিদর্শন রয়েছে অফি করলে ইসলাম হল ফেতরাতে ধর্ম যার ফলে দুর্ধর্ষ নাস্তিক মিস্টার কাল মার্স মিস্টার কাল মার্স দুর্ধর্ষ নাস্তিক নাস্তিকতার আহ্বান সেই কাল মার্স যখন মারা গেল মারা যাওয়ার সময় কাল মার্স বলছিল oh my God ruled by eternal laws of iron, there is no God. There is no God there is no God বলে সারা জীবন তসবি যাপনা করল কালমার্স কিন্তু কালমাসের মৃত্যুর যন্ত্রণায় যখন সফট করতেছে মৃত্যু যখন জগদ্দল পাথরের মতো তাকে আঁকড়ে ধরেছে অক্টোপাসের মতো যখন আষ্টপৃষ্টে ধরেছে শোক সন্তপ্ত অবস্থায় তখন এই দুর্ধর্ষ কমিউনিস্টের মুখ দিয়ে বের হল ও মাই গড আল্লাহ আকবর মানুষ আল্লাহকে স্বীকার করুক আর না করুক অবশ্যই ভিতরে তার এই তাওহিদি বিশ্বাস সুপ্তভাবে সেটা লুকায়িত থাকে সেটাকে সে জোরপূর্বক অস্বীকার করে যার ফলে মুখ দিয়ে চট করে গড বলুক আর প্রভু বলুক বা আল্লাহ বলুক চট করে বের হয়ে যায় শব্দটা বের হয়ে যায় ফেরাউন যেমন বলছিল মরার সময় আল্লাহর প্রতি ইমান এনেছিল মিস্টার কালমাস মৃত্যুর সময় সেই কথাটাই বলছিল ও মাই গড বন্ধুগণ আজকে নাস্তিকতাবাদ বিস্তার করতেছে প্রত্যেক অধিকাংশ ইংলিশ মিডিয়াম স্কুলগুলি কলেজ তারপরে ইউনিভার্সিটি স্কুল ইংলিশ মিডিয়াম আল্লাহ ওই ট্রেন থেকে সকালবেলা নেমে একটা সুন্দর ছেলে লম্বা টোল ফিগার কোন ধনির দুলাল হাঁটতে পারতেছে না হাঁটতে পারতেছে না টাল খেয়ে পড়ে যাচ্ছে আমি শুধুমাত্র তার চেহারার দিকটাকে আমার চোখের পানি ঝরে গেল নিশ্চয়ই কোন ইংলিশ মিডিয়াম আলালের ঘরের দুলাল হবে নিশ্চয়ই কোন ধনাঢ্য পরিবারের ছেলে হবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় করা হচ্ছে এই ইংলিশ মিডিয়ামের নামে আর এই ও লেভেল এ লেভেল অমক তমক ইত্যাদি ইত্যাদি এগুলিতে সেখানে যেখানে তাওহিদের জ্ঞান দেওয়া হয় না যেখানে ধর্মের অনুশাসন মানা হয় না সেটা হল নাস্তিক আর এই নাস্তিক আর অপদার্থ হল সমান পদার্থ আর অপদার্থ এর বৈশিষ্ট্য কি পদার্থের ধর্ম থাকে লোহা একটি পদার্থ এর ধর্ম আছে না লোহার ধর্ম আছে তো পানির ধর্ম আছে না আগুনের ধর্ম আছে আগুন একটি পদার্থ আগুনের ধর্ম আছে না কি ধর্ম আগুনের আগুন পুড়িয়ে দেয় পানি ভিজিয়ে দেয় পানি ভিজিয়ে দেয় আগুন পুড়িয়ে দেয় লোহার ধর্ম আছে চম্বুকের ধর্ম আছে যখন সে ধর্মচ্যুত হয়ে যায় তখন সে অপদার্থ হয়ে যায় আগুন যদি পুরানোর ক্ষমতা হারিয়ে ফেলে তখন কি আগুন আগুন থাকবে না আগুন অপদার্থ হয়ে যায় চম্বুক যদি আকর্ষণ শক্তি হারিয়ে ফেলে লোহা যদি চম্বুককে আকর্ষণ করার ক্যাপাসিটি হারিয়ে ফেলে পানি যদি ভিজানোর ক্ষমতা হারিয়ে ফেলে তাহলে এই পদার্থ যেমন অপদার্থ হয়ে যায় মানুষ যখন ধর্ম ছেড়ে নাস্তিক হয় তখন সে পশুতে পরিণত পশুর চেয়ে অদম হয় সে নাস্তিক হওয়ার কারণে সে পশুতে পরিণত অপদার্থে পরিণত হয় আল্লাহ আকবার বলছিলাম ইংলিশ মিডিয়াম আর বিভিন্ন ধরনের ভিআইপি ভিআইপি প্রতিষ্ঠান উপরে ফিটফাট ভিতরে সদরঘাট অধিকাংশ এই সমস্ত নামজাদা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা আজকে এই ড্রাগে আসক্ত আসক্ত কেন যতদিন পর্যন্ত ধর্মীয় অনুশাসন না দিয়ে ধর্মীয় শিক্ষা না দিয়ে ধর্মীয় অনুভূতি তার ভিতরে সৃষ্টি করা না হবে ততদিন পর্যন্ত এদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় নিয়ন্ত্রণ করতে হলে একমাত্র ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই এই নাস্তিকদেরকে ফিরে আনা সম্ভব আর বাংলা সাবজেক্ট নিয়ে যদি কেউ পড়ে আর দর্শন নিয়ে যদি পড়ে দর্শন আর বাংলা সাবজেক্ট নিয়ে পড়লে ওখান থেকে ফিরে আসা বড় কঠিন বঙ্কিমচন্দ্র মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর অমক তমক এগুলি পড়তে পড়তে পড়তে পড়তে মাথা পচে গবর হয়ে গেল সুবাহ তবু যদিও রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পৈতলিক ছিলেন না রবীন্দ্রনাথ ঠাকুর রথভাবে আমি দেব পথভাবে আমি দেব ভাবে আমি দেব হাসে অন্তর্জামী রবি ঠাকুরের এই কবিতা রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি রথ মনে করে আমি পথ মনে করে আমি আর দেবতাও মনে করে আমি হাসে অন্তর্জামী এ তো রবি ঠাকুরের কথা রবি ঠাকুর হিন্দু ছিলেন বটে তবে পৌত্তলিকতায় বিশ্বাসী তারা ছিলেন না নাস্তিকতা অনেক দূর কি বাদ তারপরেও মাইকেল মধুসূদন বঙ্কিমচন্দ্র বা বাংলা যে কবিতাগুলো আর সাহিত্যগুলো এগুলি পড়তে পড়তে পড়তে পড়তে দর্শন পড়তে পড়তে একদম ব্রেন পচে যায় যদি তার ভিতরে দিনই এলেন না থাকে দিনই এলেন থাকলেই সেখান থেকে ফিরে আসা করুন আল্লাহ আকবর আকুল কলিহাদা আস্তাফিরুল্লাহ আলী আলাকুম আলে সাহিল মুসলিমিন আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে সজাগ রাখতে হবে আপনার ছেলে কি বই পড়ে কার বই পড়ে কোথা থেকে পড়ে কোথাতে কালেক্ট করে তার কালেকশন কি তার লাইব্রেরিতে কি কি আছে এই জিনিসগুলো আপনাকে আমাকে সেভ করতে হবে তাহলে গাছ ছেলে গোলাকে এই নাস্তিকবাদের এই নীল নকশা এবং নীল সবল থেকে বাঁচানো সম্ভব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন ওয়াখির আলহামদুলিল্লাহ